আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু আমাদের বিজয় যদি আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু তবে সেই ছবি দেখাও প্রভু তোমার জমিনে তোমার দিন হয়েছে সমাজ সুখম আমাদের বিজয় যদি আমার বিজয় তবু আমাদের বিজয় রবি তোমার বিজয় তবু হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পথে চলে যাব মোরা ইমান দাও বুকে এতটুকু বিপদে না হই যেন ধৈর্য মারা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তোমার কথে চলে যাব মোরা ইমান দাও বুকে এতটুকু বিপদে না হই যেন ধৈর্য হারা তোমার রসুলের অনুসারী মানব না কোন করার আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু তবে সেই ছবি দেখাও প্রভু তোমার জমিনে তোমার হয়েছে সমাজ সুখ আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু আমাদের বিজয় যদি তোমার বিজয় প্রভু বাংলার সবুজ শ্যামল গুলি তাজা ফুলের লুলিত শেষ বিন্দু চাই ঘোরা তোমার সমা বাংলার সবুজ শ্যামল ভূমি তাজা করে রঞ্জিত শেষ রক্ত বিন্দু দিয়ে তাই ঘোরা তোমার সমা যে কোনো ত্যাগের দিন যাও আমাদের কাঙ্ক্ষিত আমাদের বিজয় যদি তোমার বিজয় তবু আমাদের বিজয় যদি তোমার বিজয় তবু তবে সেই ছবি দেখাও প্রভু তোমার জমি তোমার দিনে হইতে সমাজ আমাদের বিজয় জয়ী তোমার বিজয় শুরু আমাদের বিজয় জয়ী তোমার বিজয় শুরু আমাদের বিজয় জয়ী তোমার বিজয় শুরু হয়